সাহল ইবনু সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন আমি অন্যান্য লোকের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ এর কাছে বসাছিলাম এমন সময় একজন মহিলা দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আমি নিজেকে আপনার কাছে পেশ করছি এখন আপনার মতামত দিন নবী সাল্লাহ সাল্লাম কোনো উত্তর দিলেন না এরপর মহিলাটি পুনরায় দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আমি আমার জীবনকে আপনার কাছে পেশ করছি আপনার মতামত দিন তিনি কোনো প্রতিউত্তর করলেন না তারপর তৃতীয়বারে দাঁড়িয়ে বলল আমি আমার জীবন আপনার কাছে সোপর্দ করছি আপনার মতামত দিন এরপর একজন লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল এ মহিলাকে আমার সঙ্গে বিয়ে দিন তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার কাছে কিছু আছে কি লোকটি বলল না তিনি বললেন যাও খুঁজে দেখো একটি লোহার আংটি হলেও নিয়ে এসো লোকটি চলে গেল এবং খুঁজে দেখল এরপর এসে বলল আমি কিছুই পেলাম না এমনকি একটি লোহার আংটিও না নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার কি কিছু কোরআন জানা আছে সে বলল অমুক অমুক সুরা আমার মুখস্থ আছে নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার যে পরিমাণ কোরআন মুখস্থ আছে তার বিনিময়ে এ মহিলাকে তোমার সঙ্গে বিয়ে দিলাম